তো আল্লাহ তালা আমরা যে কোনো দুনিয়াতে যা করি তার পিছনে কি থাকে উদ্দেশ্য থাকে আর আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন তো আল্লাহ তালারও একটা কি আছে উদ্দেশ্য আছে নাকি নাকি শুধু তুমি নামাজ পড়বা মানুষ নামাজ পড়বো কোরআন তালাত করবো জিজ্ঞাসকার করবো আর বাকি অন্য অন্য জায়গায় খাইবার খাইবার পায়খানা করবো নাকি আর দুনিয়ার এ করবো এরকম আর আল্লাহর বন্ধু দিয়ে আল্লাহর কথা শুনবে শুধু নামাজের মসজিদে যায় আর হইল এই কোরআন শরীফ পড়ায় আর জিকিরে এই রোজা আসলে রোজা রাখবো এক মাস আর টাকা হইলে হজ করবে এতটুকুই না এতটুকু না মানুষের জন্ম থেকে মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যত কাজ আছে এক সেকেন্ড এক সেকেন্ড থেকে একেবারে সারা জীবনের মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এক সেকেন্ড থেকে যত সময় আছে সব সময়গুলো কি করতে হবে আল্লাহ তালার নির্দেশে আল্লাহ তালার হুকুম পালন করিয়া তারপরে কাজ করতে হবে তবেই আমরা আল্লাহ রব্বুল আলমিনের আল্লাহ রব্বুল আলমিনের বান্দা হইতে পারবো আল্লাহ তালা আমাদেরকে যেই উদ্দেশ্যে সৃষ্টি করছেন সেই উদ্দেশ্য আমরা বাস্তবায়ন করতে পারবো আর যদি আমরা পড়ি শুধু নামাজের সময় নামাজ আর হুজুরে ভাকরিয়া দিছে হুজুরের এক পর্ব নামাজ কোরআন হাদিস নিয়ে থাকবো আর অন্যান্য যারা আছে এরা খালি খাইবার পায়খানা করবো আর শয়তানের কাজ করবো না এরকম এরকম না সবার হুজুরেরও যেই কাজ সাধারণ মানুষেরা একজন চাকরিজীবীরও যেই কাজ একই কাজ আবার যে খেতে খামারে কাজ করে তারও একই কাজ রিক্সা চালকের একই কাজ তারপর ওই যে যে টয়লেট পরিষ্কার করে তারও একই কাজ যে জুতা সিলায় তারও একই কাজ সবাই একই কাজ কেমন একই কাজ কোনো ভেদাভেদ নাই যেমন আমরা নামাজের সময় ধনীরা সামনের কাতারে থাকবে এরকম কোনো নিয়ম আছে হ্যাঁ আবার গরিবেরা পিছনে থাকবো ধনীরা সামনে এরকম কোনো নিয়ম আছে নাই যারা টাকা পয়সাওয়ালা স্বাস্থ্য মোটা এরা সামনে থাকবে আর চিকন চিকন মানুষ পিছনে পিছনে থাকবে এরকম নামাজ আমাদেরকে শিক্ষা দেয় মানুষের ভিতরে কোনো ভেদাভেদ নাই ধনী গরিব কোনো কথা নাই তারপরে চিকন মোটায় কোনো কথা নাই যে আল্লাহ তালার হুকুম সব জায়গায় ঠিকমতো পালন করতে পারবো সেই হলো আল্লাহর কাছে দামি কার চেহারা সুন্দর কার টাকা পয়সা বেশি কে মোটা কে চিকন কে কে অন্যরকম মানে কে ল্যাংরা কার হাত নাই কার চোখ নাই আল্লাহ তালা এগুলা দেখবে না আল্লাহ তালা দেখবে কি অন্তর আল্লাহ কি দেখবে অন্তর কার অন্তরটা আল্লাহর দিকে কত বেশি সেই আল্লাহর কাছে দামি দেখা গেছে একজনের অন্তরে মানে অন্তরটা এত ভালো পরিষ্কার অথচ উপরে দেখলে গায়ে ময়লা দেখতে পাগল ফাগুল মনে হয় মাথায় টুপি থায় এরকম কোনো নাই আবার মনে করো জামা একটা সিরা বিরা থাকে মাঝে মাঝে বুঝে নাই লোকটা দেখতে উপরে দেখতে যায় দেখা যায় পাগল মানে গরিব অসহায় কিন্তু লোকটাকে লোকটার অন্তরটা ফ্রেশ আল্লাহর কাছে এই লোকটা অনেক বেশি দামি আবার উপরে দেখা যায় ফিটফাট মানে এত সুন্দর বিশাল বড় আল্লাহ মানুষ বুঝতে পারছো প্যাট একটা চেয়ারে বৈশা প্যাট একটা বাজার বাসায় রাখে ওই যে এক হুজুরে গায় মদিনার ট্যাঙ্কির মদিনা ট্যাঙ্কি প্যাট হয়েছে মদিনার ট্যাঙ্কি মানে মদিনার ট্যাঙ্কি বুঝো ওই যে মসজিদের উপরে পানি রাখে না রাখার জন্য কি ট্যাঙ্কি ট্যাঙ্কি রাখে না ট্যাঙ্কি ওই ট্যাঙ্কি হয়েছে মদিনা মানুষের প্যাট দেয়ানবাগি দেয়ানবাগির নাম শুনছো এই বড় প্যাট এই কার ফ্যাট বড় কার চেহারা সুন্দর কারে দেখতে ভালো দেখা যায় কে দেশের প্রধানমন্ত্রী কে রাষ্ট্রপতি কে বিশ্বের নেতা এগুলা কি আল্লাহ দেখব আল্লাহর কাছে ওই প্রধানমন্ত্রী যদি ভালো হয় তারও যেই দাম ওই গরিব মানুষটা ভালো হলো তারই সেই দাম এমনকি প্রধানমন্ত্রী যদি একজন গরিব মানুষের নিশ্চয় খাইতে পারে না চিকন রোগ না শুকনা মানুষ এরও এর অন্তরটা যদি আল্লাহর কাছে আল্লাহর ভয়ে খুব ভীত সন্ত্রস্ত থাকে সেই লোকটা আল্লাহর কাছে ওই প্রধানমন্ত্রীর চেয়েও বেশি দামি রাষ্ট্রপতির চেয়েও বেশি দামি যার কোটি কোটি টাকা আছে তার চেয়েও বেশি দামি বুঝে নাই এ কারণে আল্লাহর কাছে কোনো চেহারা আল্লাহ কোনো চেহারা দেখেন না আল্লাহ কোনো বাহ্যিক কোনো রূপ দেখেন না হ্যাঁ ইসলামিক যে বিষয়গুলো আছে এগুলো আল্লাহ দেখেন যেমন তোমাকে আল্লাহ তালা যেভাবে থাকতে বলছেন যেমন পরিষ্কার পরিচ্ছন্ন থাকো তোমার জামা সিরা সমস্যা নাই তুমি জামাটা ধুয়ে রাখো বুঝে নাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে তো যেই কথা বলতেছিলাম আমাদের আমলের ঘন্টার যেই কথা সেটা হলো আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন সকল মানুষকে পাঠাইছেন কি জন্য আল্লাহ তালার এবাদত বন্দিগি করার জন্য গোলামি করার জন্য শুধু কি নামাজে শুধু কি রমজান মাসে না একেবারে জীবনের প্রথম থেকে জীবনের প্রথম থেকে একেবারে মৃত্যু পর্যন্ত যখন মৃত্যু হবে প্রতিটা সেকেন্ডে প্রতিটা মিনিটে প্রতিটা ঘন্টায় প্রতিটা সপ্তাহে প্রতিটা দিনে প্রতিটা মাসে প্রতিটা বছরে কি করতে হবে আল্লাহ তালার এই আল্লাহ তালার গোলামি করতে হবে যেমন পাঁচক তো নামাজ মসজিদে গিয়ে নামাজ পড়ছে এরপরে বের হয়েছে কি আল্লাহর আল্লাহর দায়িত্ব সাহেব শেষ না আল্লাহ তালা মানে মসজিদে গিয়ে নামাজ পড়ছে এখন হয়ে গেছে আল্লাহর দায়িত্ব আমি পালন করে ফেলেছি না মসজিদ থেকে বের হওয়ার পর আমার কি দায়িত্ব আল্লাহ আমাকে কিভাবে চলতে বলছেন সেটা আমার মাইনে চলতে হবে খেতে যাব সেখানে আল্লাহ তালা কিভাবে বলছেন কাজ করতে সেখানে আমি সেই কাজ করব। ঘুমাইতে যাব সেখানে আল্লাহ তালা কিভাবে ঘুমাইতে বলছেন সেভাবে আমি করব। আমাদের রাসুল কিভাবে ঘুমাইছেন সেটা অনুসরণ করব। সেটাই হবে আল্লাহ তালার রাজি খুশি টয়লেট করতে যাব সেখানেও আল্লাহ তালা কিভাবে আদব সহকারে যাইতে বলছেন কি চিন্তা থেকে নিষেধ করছেন কি করতে বলছেন এগুলো সব করতে পারলে সেখানেও আল্লাহ তালার হুকুম মানা হবে তারপরে মনে করো খাইতে যাওয়া হাঁটতে যাওয়া একজনের সাথে কথা বলা খেলা মানে দুনিয়ার যত কাজ আছে এই ক্ষেত্রে প্রতিটা সময়ে যদি আমরা আল্লাহ রব্বুল্লা আলমিনের এবাদাতে মগ্ন থাকি গোলামিতে মগ্ন থাকি হিসাব নিকাশ করিয়া জায়েজ না জায়েজ হিসাব নিকাশ করিয়া কোনটা গুণা কোনটা সব এইসব বিবেচনা করিয়া যদি পার্থক্য করিয়া যদি আমরা চলতে পারি তাহলে আমরা আল্লাহ তালা যেই উদ্দেশ্য আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন সেই উদ্দেশ্যকে আমরা কিছুটা হইল চেষ্টার মাধ্যমে আমরা সফলতার পথে যাইতে পারবো নাকি যদি আল্লাহর রহমত থাকে এই জন্য আমাদের সবসময় কি করতে হবে আল্লাহর রহমত চাইতে হবে অনুরূপভাবে আজকে তোমাদের আমলের ঘন্টা যেই বিষয়গুলো এতদিন তোমাদের পড়া হয়েছিল পরিষ্কার পরিচ্ছন্নতা এখন তুমি দুনিয়াতে যেই রকমই থাকো আল্লাহ তালা কিন্তু কারো পোশাক আশাক দেখবেন না দেখবেন এখন বলো পোশাক আশাক না দেখলে তাহলে পোশাক আবার পরিচ্ছন্ন রাখতে হবে কেন ময়লা থাকলেই তো হইব নাকি হবে না অন্ত আর যেহেতু আল্লাহ তালা অন্তর দেখবেন তাহলে অন্তর পরিষ্কার থাকলেই তো হইব আচ্ছা বলো অন্তর কি তুমি অন্তরের মধ্যে হাত দিয়ে এরকম ডলতে পারবা পারলে ডলো তো ঢুকাও ভিতরে কলিজার ভিতরে হাত দাও বুকের ভিতরে হাত ঢুকাও ওই যে একজনে জামা খুলছে রাখেন জামা খুলছে হাত ঢুকার জন্য দাও হাত ঢুকিয়ে দাও কি বুকের ভিতরে হাত ঢুকানো যায় অন্তরটা ধরা যায় অন্তর থাকে এখানে এই যে দেখো টুক টুক টুক করে লড়ে না এই বাম পাশে বাম পাশে এই ওর আবার বলে ডান বাম পাশে এই যে বাম পাশে থাকে না এখানে দেখো নড়তেছে হ্যাঁ এটা হইলো অন্তর এই কলব এটাকে বলে কি কলব কলভ কলভ হ্যাঁ তোমাদের এই সাইডে আমি দেখেছি আমার বাম সাইড কলভ এটা কি এই কলব তুমি কি ধৈর্য পরিষ্কার করতে পারবা না এই কলব কেড়ে পরিষ্কার করতে হয় কি দিয়া জিকির দিয়া খালি যত করবা তত খালি ময়লা ধুইব যত ধুইবা তত খালি যত জিকির করবা তত ময়লা পরিষ্কার হইতে থাকবো এই ময়লা পরিষ্কার হইলে তখন এই ময়লা পরিষ্কার হইলে আরো কাজ আছে না এখন একটা জামা পরিষ্কার করে কি তুমি রেখে দিবা নাকি এটাকে পরিষ্কার করার পর এটাকে গায়ে দিবা সুন্দর করে গায়ে দিবা নাকি প্রয়োজনে ইস্ত্রি করে একেবারে সুন্দর করবা অনুরূপ ভাবে কলপ পরিষ্কার করে কি খালি হাত বা নামাজ না ভরিয়া মিথ্যা কথা বললে হবে চুরি করলে হবে হবে না এখন কি কলপ কলপ পরিষ্কার করে কি করতে হবে আল্লাহর হুকুম মানতে হবে তখন দেখবা যে তোমার কলপ পরিষ্কার আল্লাহর হুকুমগুলা মানতে তোমার সহজ অনেকে আছে কি বলে অন্তর ঠিক তো সব ঠিক অন্তরই ঠিক নাই নামাজ পড়িয়া কি করবো চিন্তা করিয়া দেখো কয় অন্তরে কিছু ফিরেরা আছে এরকম বলে অন্তরই ঠিক নাই নামাজ পড়িয়া কি করবো নামাজবিল্লা এই নামাজও পড়তে হবে অন্তরে ঠিক করতে হবে অন্তরে ঠিক করতে হবে নামাজও পড়তে হবে এমন নামাজ পড়বো যেই নামাজে আমার অন্তর পরিষ্কার হয় বুঝো নাই এমন করিয়া নামাজ পড়ব কয় নামাজি অন্তরই ঠিক নাই নামাজ পড়বো মনে এই কারণে সারা জীবন নামাজই পড়ে না তো নামাজ না পড়তে পড়তে যখন মরিয়া যায় তখন দেখা যায় বেনামাজি হয়ে মেরিয়া যায় মরিয়া যায় আর যখন কবরে রাখা হইব তখন দেখা যাবে সাপের ধরিয়া পেঁচাইয়া খালি কামরা এবার বলবো লামতা কুমিনাল মুসাল্লিন লামতা কুমিনাল মুসাল্লিন তুই নামাজ পরস নাই উচিলা দিতেস না অন্তর ঠিক নাই এখন দেখ অন্তর ঠিক করিয়া দিতেস কবর মধ্যে যাইয়া কি করবো অন্তর ঠিক করাইব সাপে কামড়াইতে কামড়াইতে অন্তর তারপরে ঠিক করাইব এ কারণে কি করতে হবে জিগিরাস্কার করতে হবে নামাজও পড়তে হবে অন্তর পরিশুদ্ধ করতে হবে যাক অন্তর পরিষ্কার করতে হবে জিগির দিয়া কিন্তু এই দেহ পরিষ্কার করার কি দরকার পরিষ্কার করার দরকার আছে কারণ কি আল্লাহ তালা সৌন্দর্যতাকে পছন্দ করেন আল্লাহ পবিত্র আল্লাহ সৌন্দর্যতার সেরা উপরে সবার উপরে অতএব আল্লাহ তালা এই সৌন্দর্যকে কি করেন পছন্দ করেন যেহেতু আমার মালিক আমার আল্লাহ সৌন্দর্যকে পছন্দ করেন তো আল্লাহ তালা বান্দাকে সৃষ্টি করছেন তো বান্দা যদি অসৌন্দর্যতাকে পছন্দ করে তাহলে কেমন হলো বুঝে নাই তো বান্দা যে যে অবস্থায় থাক তার কাপড়টা পরিষ্কার থাকতে হবে টুপিটাকে সুন্দর করে পড়তে হবে তারপরে জুতা হাঁটার ক্ষেত্রে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে কথা বলার ক্ষেত্রে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে তাকানের ক্ষেত্রে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে প্রতিটা ক্ষেত্রে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে পরিষ্কারও থাকতে হবে পরিচ্ছন্নও থাকতে হবে নাকি এই বিষয়ে তোমাদের অনেক কথা হয়ে গেছে পিছনে নাকি আমলের ঘন্টায় অতএব আমি শুধু ইঙ্গিত দিয়ে যাব এই পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য তোমাদের আগে তো বলছি যেমন কথা বলার সময় পরিষ্কার কি সুন্দরভাবে স্পষ্টভাবে কথা বলা পরিচ্ছন্নতা কি বুঝা শুইনা পরিস্থিতি বুঝা বিবেক রাইখা তারপরে কথা বলা এটা হলো পরিষ্কার পরিচ্ছন্নতা তো প্রতিটা কাজেরই মানুষের প্রতিটা কাজেই কি আছে পরিষ্কার পরিচ্ছন্নতা আছে এই পরিষ্কার পরিচ্ছন্নতা ঠিক রাইখা তারপর তোমার চলতে হবে এই জন্যই বলি যে কারো জামায় ময়লা থাকতে পারবে না কারো জামা এলোমেলো থাকতে হবে না কারো টুপি এই যে এরকম থাকা যাবে না বুঝতে পারছো অনেকে আছে টুপি পরে এরকম করিয়া আবার অনেকে আছে টুপি মাথায় তাড়াতাড়ি পরিয়ে দিছে দৌড় অথচ টুপি কি উল্টা আবার অনেকে আছে কি করে মানে নামাজ টামাজ তো এই দাঁড়িয়ে গেছে মাদ্রাসায় গেছে মাদ্রাসায় সময় গেছে টুপি রেখে দিছে দৌড় আর অনেকে আছে এই এটা পারে এখন মনে করে কি অবস্থা আছে এটাও জানে না এটা পরিষ্কার পরিচ্ছন্নতা বলে না দরজাটা আটকানো ছিল কি ছিল আটকানো আছে এখানে একজন বাইরে থেকে আসছে তোমাদের ভিতরে বা অন্য কেউ আসার পরে কি করছে খুলে রেখে গেছে এখন এখানে পরিবেশ হইলো দরজাটা এখানে আটকানো আছে তার মানে এখানে মনে হয় দরজাটা আটকানোই রাখতে হবে কি রাখতে হবে দরজাটা মনে হয় আটকাই রাখতে হবে কারণ কি যেহেতু আগে এটা আটকানো ছিল অথবা অথবা যদি কেউ বলে যে খোলা রাখো তাহলে খোলা রাখবে যেহেতু আটকানো ছিল অতএব তুমি বাইরের থেকে আসছো আসার পরে কি দরজা খোলা রাখবা নাকি আটকানো আটকে দিবা আটকে দিবা কারণ কি এটা একটা এখানের পরিবেশ এখানে পরিচ্ছন্নতা এখানে কি তোমার কাজের পরিচ্ছন্নতা এগুলা তোমার খেয়াল রাখতে হবে যদি আমরা এগুলা খেয়াল রাখতে পারি দেখবা আমাদের জীবন শিক্ষিত আর অশিক্ষিতের ভিতরে পার্থক্য চলে আসবে আর যদি এগুলা ঠিক না রাখো তোমাকে কেউ শিক্ষিত বলবো না অনেক শিক্ষিত মানুষ আছে কাজ দেখলে বোঝা যায় না যে শিক্ষা গ্রহণ করছে অনেক মূর্খ মানুষ আছে কাজ দেখলে বোঝা যায় শিক্ষিত কারণ কি শিক্ষার গুণ তার ভিতরে ঢুকছে তো শিক্ষার গুণ ওই বই পড়িয়া সার্টিফিকেট একটা নিয়া মাথায় সার্টিফিকেটের বস্তা নিয়া হাইটা পা জুতার জুতার জুতা নষ্ট করা জুতা ক্ষয় করার নাম শিক্ষিত না বুঝে নাই এগারো পড়তে পড়তে পড়তে মাথার চুল উঠেয়া মানে এমন অবস্থা হয়েছে পাগলি হয়ে গেছে এটার নাম শিক্ষিত না পড়তে পড়তে পড়তে সার্টিফিকেটের বস্তা কতগুলো বুকে লয়া খালি দৌড়ায় আর আজকে সকালে বের হয় রাত্রে বের রাত্রে আসে সকালে বের হয় রাত্রে আসে কারণ কি চাকরি খোঁজে এটার নাম শিক্ষিত না শিক্ষিত হলো তুমি যেখানে থাকো যে অবস্থানে থাকো নিরলস থাকো শিক্ষিত মানুষের বৈশিষ্ট্য কি নিরলস থাকো চাকরি নাই দেখিয়া বাসা পেয়া ঘুমাইতেছি এটাকে শিক্ষিত বলে না তুমি যেখানেই থাকো তোমার শিক্ষার গুণ আছে তুমি এখানে যেখানেই থাকো সেখানে কি থাকো কাজে ব্যস্ত থাকো অলস সময় কাটাবা না এটা হলো শিক্ষার গুণ অতএব কেউ আছে চাকরি নাই কি করবো ঘুমাই বসায় <laughs> নাকি এরকম কোনো কথা নাই এগুলা শিক্ষার বৈশিষ্ট্য না শিক্ষিত মানুষ যেখানে থাকে যে অবস্থায় থাকবে কি থাকবে ব্যস্ত থাকবে নিরলস থাকবে কর্মিক হবে অলস থাকবে না তোমাকে যেই কাজ দিবে কাজ আগে বই জানিয়া তারপরে সেটাকে স্পষ্টভাবে একেবারে পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজটা করিয়া দেওয়া এটা হলো শিক্ষিত মানুষের গুণ অর্থাৎ তুমি যেখানে থাকবা তোমার পরিষ্কার কাজের ভিতরে কি থাকতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে তবেই তুমি শিক্ষা তোমার ভিতরে শিক্ষার গুণ থাকবে আর যদি তুমি কাজ করো অশিক্ষিতের মতো এখন এখান থেকে গেছো বাসায় গিয়াই জামা কাপড় খুইলা শর্ট প্যান্ট একটা পরিয়া দিছো দৌড় মানুষ কি মনে করবে এটা মানে জীবনে মাদ্রাসা পরে নেই আর যদি হ্যাঁ আর যদি তুমি মনে করো এখানে পড়ছো পড়া আর কি মাদ্রাসায় গেছো গিয়ে জামাটা খুলে একটা গেঞ্জি মাথার টুপি পায়জামাটা আছে মাসে এবার তুমি বের হও মানুষ বললে ছেলেটা মনে হয় ভালোই আর আবার এখানে তো পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করছো করে এখন সামনে গেছো দিয়ে এখন এক জায়গায় যাইতেছো দিছো একটা দৌড় এমন শুধু ফাও হো অথবা একজনের একটা ঘুষি দিয়া দৌড় দিস <laughs> একজনের একটা ঘুষি দিয়া কি করছো দিছো দৌড় দেখ তুমি এই যে গেঞ্জিটা পড়লা টুপিটা মাথায় পায়জামাটা পায়ে আছে জুতাও পায়ে আছে তুই ঘুষিটা দিলা কেন ওই ওই লোকটা মানুষ কি তোমারে ভালো বলবে নাকি বলবে যে এ কি ছেলে কেউ গালিও দিতে পারে নাকি খারাপ বলবো অতএব এগুলা পরিচ্ছন্ন না এরা শিক্ষার গুণ নাই এর ভিতরে কি নাই শিক্ষার গুণ নাই অনেক মানুষ আছে দেখবা শুধু শুধু ফাও ফাও মানে খালি খুঁচায় স্কুলের বেশিরভাগই কাজটা হয় পোলামানের কোনো কাজ নাই যখন ক্লাসে টিচার আসে না শিক্ষক আসে না কি করে খালি ওই তুই আমার এটা দিকে দিছে একটা খুশি বিশেষ করে যারা নরম আছে দুর্বল আছে এদেরকে তো দায় সারা মানে বলে ভিজা বিড়াল ভিজা বিলাই চিনো ভিজা বিলাই বা নরম বিড়াল যারা আছে এটার ছোট বলাম কি করে লেজ ধরিয়া টানতে টানিয়ে টানিয়ে ওটা খালি ঘুরায় বুঝো নাই মানে একেবারে নরম বিলা এটা কিছু বলে না কিছু নরম খুব এটা লেজ ধরিয়া কি করে ফুলা মানে দেখবা ধরিয়া ধরে ঘুরে আর যদি যখন একটা ফোস করে তখন ওই সেরিয়া দিয়ে দৌড় দেয় তার মানে কি তুমি এখানে পরিচ্ছন্ন পরিচ্ছন্ন থাকতে হবে ওই কেলাসে স্কুলে যেগুলো নরম আছে স্কুলের কথা বলতেছি ওগুলারে যেগুলো একটু চালা গেছে ওগুলা যে যাওয়ার সময় মনে করো হাই তুই এখানে কি করিস দিছে একটা খুশি আবার আইসে একটা ওই বেটা তুই এখানে কি রস দিস একটা গুছি শুধু শুধু ফা ফা কোনো কথা নেই ও তো মন খারাপ করিয়া খালি ও আমারে মারে বাসা গিয়ে বেঁচে দেয় আমার ওই ছেলেটা খালি মারে এগুলো হয়েছে শিক্ষার গুণ নাই তুমি হ্যাঁ কেউ তোমার কিছু বলে নাই তাহলে তুমি সেখানে মারবা কেন পরিবেশ বিশৃঙ্খলা সৃষ্টি করবা কেন তোমার কোনো কারণ নাই দিছো কেন লাভ এলো কি কোনো লাভ আছে পরিবেশ নষ্ট হয়েছে অতএব তুমি যেহেতু মাদ্রাসায় পড়ো শিক্ষার গুণ তোমার ভিতরে থাকতে হবে এটা হলো তোমার পরিবেশের পরিচ্ছন্নতা এরপরে দেখো ইস্তেঞ্জা করার সময় যে পরিচ্ছন্নতা থাকে মানুষ অনেক মানুষই শিক্ষিত মানুষের ইস্তেঞ্জার পরিষ্কার পরিচ্ছন্নতা ঠিক রাখে না এখন ইস্তেঞ্জা ওই যে শূন্য তরিকা যেভাবে বলছি নিয়মান তোমরা যেগুলো পড়ছো ইস্তেঞ্জার দোয়া পড়া বাম্পা দিয়া প্রবেশ করা ডানপা দিয়া বের হওয়া ভিতরে গিয়া পুরা একেবারে কাপড় চোপড় পুরা খোলা না মানে হাঁটু ঢেকে রাখা স্ট্যান্ডার যাইলে কি করবা হাঁটু ঢেকে রাখবা স্ট্যান্ডার যাইলে কি করতে হবে হাঁটু ঢেকে রাখতে হবে তো <clears throat> স্ট্যান্ডার মনে করো স্ট্যান্ডার অনেক মানুষের স্ট্যান্ডার কি হয় না পরিচ্ছন্নতা ঠিক থাকে না গিয়ে মনে করো একেবারে অবস্থা খারাপ অনেক মানুষ প্রসাব করতে পারে খোলা জায়গায় হাটও একেবারে উঠে পুরো সব কিছু এগুলা পরিচ্ছন্নতা না পরিষ্কারভাবে সব কিছু করতে হবে পরিচ্ছন্ন রাখতে হবে এখন পায়খানা করছো তুমি পায়খানা যেখানে হয় ওইদিকে তাকানোর জন্য বলছি পায়খানা অনেকেই আছে এগুলা নোংরা নোংরা হইল শেখার বিষয় পায়খানা অনেকে বাসায় হোক এখানে হোক পায়খানা করে মনে করো একেবারে সব মাইখে টেকে তুমি আগে জায়গা ঠিক করবা কোথায় বসলে তোমার পায়খানা কোথায় পড়বে সেটা আগে বুঝবা এগুলা খেয়াল রাখবা বুঝতে পারছো আগে পানি ঢাইলা নিবা পানি ঢাললে তখন আর পায়খানা উপরে থাকবে না বুঝে নাই আগে পানি কি করবা ঢাইলা নিবা টয়লেট পায়খানা পড়ার আগে তুমি পানি ওইখানে ঢাইলা নিবা ঢাইলা নিলে কি হবে নিচে ঢাইলা নিলে ভিজা থাকবে তখন তুমি পায়খানা করলে ওই পায়খানা নিচের দিকে চলে যাবে এই কারণে এগুলা খেয়াল রাখবা তারপরে হলো পানি ঢাইলা দিবা লাস্টে শেষে পানি ঢাইলা দিবা আর যদি কোনো কারণে কোনো বসে যদি সাইডে দেখবা খেয়াল করবা যদি সাইডে কোথাও লাইগেই যায় একেবারে অকারণ বশষ্ট বা তোমায় খেয়াল করতে পারো নাই তখন ওগুলা কি করতে হবে পানি দিয়ে পরিষ্কার করতে হবে তোমার দায়িত্বে তোমার এতে পরিষ্কার করতে হবে বুঝো নাই কারণ যদি এগুলা না করো তাহলে অন্য মানুষে কষ্ট পাবে আর দেখতে বিশৃঙ্খলা দেখাবে আর যদি কোনো সময় বুঝা ফেলা এই কাজটা অমুকে করছে তার মানিজ্য থাকবে কিছু কথা বলে না থাকবে এই কারণে এগুলা খুব সতর্ক থাকতে হবে কিছু কিছু জ্ঞানী মানুষ কি করে জানো বিয়ে করার জন্য মানে যদি কোনো মহিলা দেখতে যায় অথবা কোন সাধারণত মহিলাদেরকে পরীক্ষা করার জন্য যদি কোনো বিয়ে করার জন্য কোনো মেয়েকে দেখতে গেছে তখন যারা জ্ঞানী মানুষ এরা কি করে জানো নাম ধরে আর কি এমনি টয়লেটে যায় না এমনিতে উসিলা দিয়ে টয়লেটে যায় বলে যে আপনাদের টয়লেটে একটু ইস্তেঞ্জা যাওয়া দরকার আসলে ইস্তেঞ্জা যায় না যায় কি টয়লেটটা দেখার জন্য কি জন্য যায় টয়লেটটা দেখার জন্য তার মানে কি ওই মানুষটা খেয়াল করব যদি টয়লেটটা পরিষ্কার থাকে তার মানে এই বাসার যারা মহিলারা আছে এরা কি আছে পরিষ্কার পরিচ্ছন্ন আছে অথবা এই টয়লেটটা পরিষ্কার থাকলে এখানে আশপাশে যারা থাকে এখানে তারা কি আছে পরিষ্কার পরিচ্ছন্ন আছে এখন যদি তোমরা মাদ্রাসার ছাত্র এই টয়লেটটা মাদ্রাসার তোমরা যেখানে টয়লেটে যাও এখানে যদি টয়লেটটা অপরিষ্কার পরিচ্ছন্ন থাকে অপরিচ্ছন্ন থাকে তাহলে কি হবে দোষ পড়বে তোমাদের উপরে বুঝো নাই এই জন্য ওই কোনো মহিলাদেরকে যদি বাসায় দেখতে যায় তখন কি করে নাম দেয়া টয়লেটে টয়লেটও ডাকে আসলে টয়লেটে করবে না কিন্তু সেটা কি করে দেখার জন্য আসলে এই বাসার মহিলারা কেমন পরিষ্কার পরিচ্ছন্ন বুঝো নাই এই জন্য খেয়াল রাখবা সব সময় কি করতে হবে পরিষ্কার করতে হবে পরিচ্ছন্ন রাখতে হবে তোমার কোনো অকারণে তোমার তোমার অসতর্কতার কারণে যদি কোনো সময় এরকম লাইগেই যায় আশপাশে তখন ওগুলা কি করতে হবে পানি দিয়া পরিষ্কার করে দিতে হবে বাসায় হোক এখানে হোক যেখানে হোক আচ্ছা তোমার টয়লেট যদি তোমার আম্মু দেখে তখন তোমার আম্মু কি ঘৃণা লাগবে না কি মজা লাগবে ঘৃণা লাগবে না কথা বলে না তাহলে তুমি বাসায় থাকলে কি পরিষ্কার করা লাগবে না হাসে কি হাসির কথা বলছি তোমার টয়লেট যদি তুমি ভাবে টয়লেট করে রাইখা দিছো এখন তোমার আব্বু যদি ওটা দেখে তাহলে কি মজা লাগবে না ঘৃণা লাগবে কথা বলে না ঘৃণা লাগবে অতএব বাসায় থাকো এখানে থাকো যেখানে থাকো বাজারে থাকো যেখানেই থাকো তুমি যেখানেই এই কাজ করতে যাবা সেখানেই তোমার কি করতে হবে পরিচ্ছন্ন রাখতে হবে এমন কি জ্ঞানী ভালো জ্ঞানী মানুষের কাজ হইল তুমি ঢুকছো টয়লেটে এখন দেখছো নোংরা সাথে সাথে এই তোমার ঘৃণাকে সাফ করিয়া ঘৃণাকে ধরে রাখিয়া তুমি ওটাকে সুন্দরভাবে পরিষ্কার করিয়া দিবা পানি দিয়া আবার হাত দিয়া ধরিয়া এটা তো হইলো আরো একটা নোংরামি গাছ এটা হইলো আরো একটা অপরিচ্ছিন্নতা গাছ কিন্তু সেটা বিবেক বুঝে ওই যে বললাম না বিবেক তোমার পরিস্থিতি বুঝে তোমার বিবেককে কাজে লাগানো হলো কি সেটা হলো তোমার বিবেকের পরিচ্ছন্নতা অতএব ওইখানেও পরিচ্ছন্ন বিবেকের পরিচ্ছন্নতা রাখা তুমি পানি দিয়া হোক অন্য কিছু যেগুলা থাকে এগুলা দিয়া হোক এগুলা কি করবা করিয়া দিবা এখন মনে করো ওই যে কি আছে না ওই টয়লেটের ভিতরে থাকে না পরিষ্কার করার জন্য ব্রাশ ব্রাশ দিয়ে করছো পরিষ্কার করছো কিন্তু ব্রাশটা পরে ধো নাই ব্রাশে লাগিয়ে রিস ব্রাশ আবার ব্রাশ আবার যেখানে রাখছো সেখানেও লাগিয়ে গেছে লাভ হইলো কি তুমি করছো একটা ভালো কাজ করে আবার আরো দশটারে খারাপ করছো এরকম না অর্থাৎ সর্বক্ষেত্রে তোমার কি থাকতে হবে পরিচ্ছন্ন থাকতে হবে পরিষ্কার থাকতে হবে পরিচ্ছন্ন থাকতে হবে কথা বুঝছো এই কথা আর বলা লাগবে সর্বসময় খেয়াল রাখবা বাসায় হোক মাদ্রাসায় হোক যেখানে থাকো তুমি বেড়াইতে গেছো যেখানে থাকো খেয়াল রাখতে হবে বুঝতে পারছো তুমি এক জায়গায় বেড়াইতে গেছো এখন যদি তুমি টয়লেট করার আসার পরে মানুষ খুব গন্ধ পুরা এখন মানুষ কি বলবে যে তোমার কিছু বলবে না কিন্তু মনে মনে তোমাকে একটু খারাপ ভাববে নাকি এই জন্য তোমার কি করতে হবে সর্বক্ষেত্রে সর্ব জায়গায় তোমার এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে টয়লেটে ঢোকার পরে পানি তারপরে ঠিক মতো জায়গা মতো টয়লেট করতে হবে ঠিক মতো জায়গা বুঝে বুঝতে হবে বসতে হবে তারপরে করার পরে পানি ঢালতে হবে ঢালার পরে হাত দিয়া সাবান দিয়া সাবান ধুইতে হবে যদি সাবান থাকে তারপর না হলে সাবান হাত দিয়া হাতকে ভালো করে ধুইতে হবে ধোয়ার পরে পানি আবার রেখা দিতে হবে ঢিলাগুলো ব্যবহার করতে হবে বের হওয়ার সময় ডান পা দিয়ে বের হইতে হবে তারপরে দোয়া পড়তে হবে এগুলা সব জায়গায় করতে হবে নাকি এগুলা খুব খেয়াল রাখবা এরপরে উজু করা উজু সব সময় উজু অবস্থা থাকতে হবে সব সময় কি থাকতে হবে উজু অবস্থা থাকার চেষ্টা করবা সব সময় এখন মনে করো তোমার কোনো কাজ নাই তুমি মাদ্রাসা বন্ধ তুমি ঘুরতে কাটতে আসো উজু রাখবা সাথে কি রাখবা উজু রাখবা কাজ নাই কোনো তারপর উজু করবা নামাজও পড়বা না তারপর উজু রাখবা বাইরে ছুটে গেছে উজু করে আসবা সমস্যা নাই উজু করলে কোনো ক্ষতি আছে বরঞ্চ যত বেশি উজু করবা তত তোমার চেহারা পরিষ্কার হইব এখন চেহারা পরিষ্কার হোক এটা চায় না কি পাগলেও চায় ওরে যদি একটু সুন্দর হোক পাগলেও চায় কি ওরে যেন একটু সুন্দর দেখাক বুঝো নাই অতএব উজু করলে কি হয় চেহারা পরিষ্কার হয় নাকি অন্য কিছু হয় এই উজু করলে ময়লা লাগে গায়ে নাকি ময়লা পরিষ্কার হয় তাহলে বেশি বেশি উজু করবা যখনই দেখবা যে বায়ু ছিটে গেছে সাথে সাথে গিয়ে উজু করে আসবা যদি সম্ভব হয় একবারে জোর করে যায় না তুমি এখানে পড়তেছো এখন বায়ু ছুটে গেছে এখন পড়া রেখে দিয়ে উজু করতে যাবা এরকম না পরিস্থিতি বুঝা ফিরে আসো খেলতে আসো ছুটে গেছে বায়ু গিয়া উজু করে আসবা বুঝা নাই তাহলে হইলো কি তুমি সব সময় উজু অবস্থায় থাকলা যারা সব সময় উজু অবস্থায় থাকে তাদের উপরে আল্লাহর রহমত নাজিল হয় সব সময় বুঝো নাই এখন আল্লাহর রহমত চাইতে চাও এখন আল্লাহর রহমত কি লাগবে না লাগবে না কথা বলে না যে সকালে বলছি না বিজয় অর্জন করতে হলে শক্তি কি আমাদের সম্বল নাই কিন্তু সম্বল একটা আছে কি আল্লাহর রহমত এই রহমত যেখানে পাওয়া যায় সেগুলো আমাদেরকে অর্জন করতে হবে না এই যে তোমরা মনোযোগ সহকারে মাদ্রাসায় যারা আসো সর্ব অবস্থায় তোমাদের উপরে খাস রহমত পড়তে থাকে আর যদি আরো যদি উজু অবস্থায় থাকো তাহলে কত বেশি ভালো না এখানে সম্ভব হলে সবসময় উজু অবস্থায় থাকতে হবে আর উজুর নিয়ম তো আমি বলেই দিছি নাকি উজুর সিস্টেম অনুযায়ী উজুর করতে হবে তারপরে গোসল গোসল ঠিকমতো করতে হবে গোসল কি করতে হবে নিয়মিত গোসল করতে হবে ঠিকমতো গোসল করতে হবে পরিষ্কার গোসলের সময় এই যে যেই ফ্যাস ফ্যাসটাস আছে শরীরের ভিতরে এই যে কানের গোড়া এই হাতের কবজি এই হাতের এই যে নিচে বগল তারপরে হইলো হাতে হাঁটুর এই যে পিছন এই পায়ের মনে করে এই যে এগুলা ওগুলা ভালো করে ধোয়া আঙ্গুলের এই ভিতরের এগুলা ভালো করে পরিষ্কার করা এগুলা তোমার কাজ অনেকে গোসল করে নিয়মিত খালি গোসল করে এদিক দিয়ে ময়লার অভাব নেই এদিক দিয়ে ডলা দিলে ময়লার অভাব থাকে না এই কারণে গোসল করবা তো পরিষ্কার হওয়ার জন্য আল্লাহ যেন তোমাকে পছন্দ করে আল্লাহ পরিষ্কার পরিষ্কারকে আল্লাহ কি করেন পরিষ্কার পরিচ্ছন্ন যে থাকে তাকে আল্লাহ কি করেন পছন্দ করেন অতএব যেহেতু আল্লাহ তোমাকে পছন্দ করবে দুনিয়ার কোনো কেউ না যেহেতু আল্লাহ তোমাকে পছন্দ করবেন অতএব তোমার সেভাবে থাকতে হবে না তোমার গায়ে যদি ময়লা থাকে দুর্গন্ধযুক্ত থাকে তাহলে আল্লাহ কি তোমাকে পছন্দ করবে করবে না আল্লাহ যেভাবে পছন্দ করবে ওইভাবে থাকতে হবে নাকি প্রতিদিন গোসল করতে হবে অনেকে আছে শীতের রোজাতে গোসল করে না এরকম না প্রতিদিন গোসল করবা অনেক স্বাস্থ্যের অনেক উন্নতি হবে মাথা ভালো আর কি ঠান্ডা থাকবে মাথা কি থাকবে ঠান্ডা থাকবে আর কোনো সময় যদি মাথা গরম থাকে ঠান্ডা থাকে গরম থাকে খুব ব্যথা করে তখন কি করবা উজু করবা মাথায় পানি দেবা এরপরও যদি না হয় গোসল করবা যদি সম্ভব হয় পরিস্থিতি থাকে সব সময় গোসল করবার প্রতিদিন গোসল করার চেষ্টা করবা তারপরে মেসক মেসক করবা বেশি বেশি নাকি এই দেখো মেসকের অনেক উপকারিতা আছে সামান্য কিছু উপকারিতা হলো সত্তরটা উপকার আছে এর ভিতরে এক নম্বর মনে করো মেসওয়াককারীকে আল্লাহ তালা ও ফেরেস্তা মহব্বত করেন যে নিয়মিত মেসক করে তাকে কি করেন আল্লাহ এবং ফেরেস্তারা কি করেন মহব্বত করেন আচ্ছা আল্লাহ যদি তোমার মহব্বত করে তোমার আর কিছু লাগবে মহব্বত বোঝো ভালোবাসেন ভালোবাসা ভালোবাসা বোঝো তো নাকি মহব আল্লাহ তালা তোমাকে যদি ভালোবাসেন আর কিছু লাগবে ফেরেস্তারা তো সবসময় আল্লাহর সৈনিকারা ফেরেস্তারা আমাদেরকে সবসময় পরিচালনা আর কি আল্লাহর হুকুমে পরিচালনা করেন কে ফ্রেস্তাদের মাধ্যমে আল্লাহ তালা পরিচালনা করেন যেহেতু ফ্রেস্তারা আমাদেরকে সবকিছু দেখেন এই যে তোমরা এখানে বসে রয়েছো রহমাতের ফেরেস্তা সবার সাথে আছে দুই কাঁধে মন নেকির ফেরেস্তা আছে এই যে আমরা কথা বলতেছি তোমরা শুনতেছো সব ফেরেস্তারা দেখতেছেন একেবারে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছেন আর কি দাঁড়ায় না আর কি অবস্থা দেখতেছেন তুমি কথা বলতেছো যা করতেছে এখন লেখতেছেন তুমি যে এরকম মোড়ামুড়ি করতেছো সেটাও লেখতেছেন আমি কি বলতেছি সেটাও লেখতেছে তোমরা কি করতেছো সেটাও লেখতেছে আমি যদি গুনার কাজ করি সেটাও আল্লাহ লাগবে এই ফ্রেশ তারা লাগতেছে যে ক্রামিন কাতিবিন শোনো নাম শুনছো মনকির নাকির মনকির নাকির এই যে ডান কাঁধে ডান কাঁধের এইখানে বসা থাকে উনি কি করেন যত ভালো কাজ আছে সব লেখে আর যদি গুনার কাজ হয় তাহলে বাম কাদের যে ফেরেস্তা থাকে উনি কি করেন সব খারাপ কাজগুলো লেখেন বুঝতে পারছো তাহলে কি খারাপ কাজ করা যাবে এ কারণে ভালো ভালো কাজ করতে হবে এই ফেরেস্তা আবার আল্লাহর কাছে বলবে না আল্লাহ তোমার বান্দা খুব ভালো কাজ করছে বলবে না আর এই ফেরেস্তা যদি গুনার কাজ আমরা যদি গুনার কাজ করি তখন এই ফেরেস্তা বলবে না যে আল্লাহ তোমার বান্দা গুনার কাজ করছে বলবে না এই কারণে সবসময় কি করতে হবে গুণামুক্ত জীবনযাপন করতে হবে নাকি যেহেতু আল্লাহ তালা আমাদেরকে দেখতেছেন ফেরেস্তারা সবকিছু লিপিবদ্ধ করতেছেন অতএব আমাদের ওইভাবে সতর্ক থাকতে হবে এখন তুমি যাইতেছো এক জায়গা দিয়ে যদি মনে করো যে হুজুরের পিছনে আস তখন হাঁটতে হবে সুন্দর করে ইচ্ছা থাকলেও গালি দেওয়া যাবে না নাকি হুজুরের পিছনে আস বোঝা নাই অনুরূপভাবে আমরা যদি মনে করি আল্লাহ আমারে দেখছে দেখতেছেন তাহলে আমার চলাফেরাটাও সেরকম হবে তখন আর হইচই করার জন্য আচ্ছা মনে করো বিশ্ব প্রতিপালক যিনি বিশ্বের যিনি রাজা পুরা পৃথিবীর কেমতের যিনি রাজা উনি যদি আমার সাথে থাকেন তখন আমার চলাটা কেমন দরকার চিন্তা করে দেখো চলাটা কেমন হওয়া দরকার তখন কি কোনো গুনার দিকে চোখ যাওয়ার কথা কথা না তখন এমনভাবে হাঁটতে হবে যেন আমি আল্লাহর সামনে হাঁটতেছি আল্লাহ আমারে দেখতেছেন তখন হাট হাঁটা কি বেদবের মতো হবে আল্লাহর সাথে কি বেদবি করা যাবে অতএব যেভাবে আল্লাহ বলছেন সেভাবে করতে হবে এখন আমি যদি সালাম দিই তুমি হাঁটতে হাঁটতেছে একজনের সালাম দিছ সাথে সাথে আল্লাহ তো দেখতেছেন সাথে সাথে আল্লাহ কি হয়ে যায় খুশি হয়ে যায় আল্লাহ তালা কি হয় খুশি হয়ে যায় তারপরে তুমি তোমাকে তুমি কেমন আছো বলছো কি আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা করছো আল্লাহর সাথে সাথে কি হয়ে যায় খুশি হয়ে যায় নাকি কথা বলে না যেহেতু আল্লাহ খুশি হয়ে যায় তখন আল্লাহ কি তোমাকে ভালোবাসেন না খারাপ বাজানেন ভালোবাসেন এই কারণে মেসক করলে কি হয় আল্লাহ তালা ভালোবাসেন ফেরেস্তারা ভালোবাসেন মেসক আল্লাহ তালার সন্তুষ্টি করার কারণ হয় মেসক করলে আল্লাহ তালা কি হয় সন্তুষ্টি হয় অর্থাৎ রাজি হয় খুশি হয় খুশি থাকেন মেসক করলে শয়তানের রাগের কারণ হয় মেসক করলে শয়তান খুব রাগে যায় মানে শয়তান মেসকের দেখতে পারে না তাহলে শয়তান যেহেতু তোমাদের শত্রু তাহলে শয়তান যেহেতু শত্রু তোমাদের তো শয়তানের কে গুলি করার আর একটা পথ কি মেসক করা শয়তানকে গুলি করার আর একটা পথ কি মেসক করা শয়তানের দূর করার আর একটা পথ কি মেসক করা তারপরে মেসকালে কি হয় মুখ পরিষ্কার হয় মেসকালে দাঁত পরিষ্কার হয় না নাকি দাঁতে ময়লা জমে পরিষ্কার হয় তারপরে দাঁতের মারি শক্ত হয় অনেকের অনেকের দাঁত দিয়ে রক্ত পড়ে দাঁতের মারি নরম শক্ত কিছু খাইতে পারে না দাঁত দিয়ে রক্ত পড়ে ব্যথা করে দাঁত তো দাঁতের মারি কি হয় মেসকালে শক্ত হয় কফ দূরীভূত হয় কফ দূর হয়ে যায় অনেকের কফ জমা থাকে এই গলার এখানে কফ দূর হয়ে যায় মেসকালে মুখের সুগন্ধি আসে মেসকালে কি হয় দুর্গন্ধ যায় সুগন্ধি আসে পিত্তরস দূর হয় মেসকলে কি হয় ফ্যাটের ভিতরে কিছু পিত্তরস আছে এগুলা তিক্ত হয় অর্থাৎ ফ্যাটে ওই যে এটা কি হয় গ্যাস্ট্রিক হয় না আলসার অনেক এই সংশ্লিষ্ট কিছু এই পিত্তরসের কারণে অনেক রোগ সৃষ্টি হয় যার কারণে মেসওয়াক করলে এই পিত্তরস দূর হয় যার কারণে মানুষ অনেক রোগ থেকে কি হয় মুক্তি লাভ পায় তারপরে মেসওয়াক করলে দৃষ্টি শক্তি বৃদ্ধি পায় এই যে আমরা দেখতেছি এই দৃষ্টি দৃষ্টিশক্তিটা কি হয় বৃদ্ধি পায় অনেক মানুষ আশি বছর হয়ে গেছে তারপরে কি করে অনেক দূরের কিছু অনেক কিছু দেখতে পারে একটা সুই উঠে দিতে পারে আর অনেক মানুষের চল্লিশ বছর বয়স এখন ওই এখানে শুয়ে পড়লে শুয়ে উঠাতে পারে না এই দৃষ্টি চোখের দৃষ্টি কম আর বেশি এই মেসকালে কি হয় চোখের দৃষ্টি বৃদ্ধি হয় চোখের দৃষ্টি বাড়াইতে চাও তারপরে মেসকালে মেসকে মুখের দুর্গন্ধ হয় তারপরে সবচেয়ে বড় হলো মৃত্যুর সময় কালেমার শাহাদাত নসিব হয় কালমা পড়িয়া মৃত্যু করা মৃত্যু হয় যে মেসক করে নিয়মিত তো মেসক করতে হবে না হবে না হবে এসেঞ্জা করতে হবে সালাম দিতে হবে তারপরে কি করতে হবে সালামের প্রচলন করতে হবে সব জায়গায় একজন আরেকজনের দেখার সাথে সাথে সালাম দিতে হবে মাদ্রাসায় ঢুকে ঢুকার আগে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আর সব সময় নাকি তুমি এসেঞ্জা করতে গেছো আইসে কি সালাম দিবা অথচ এখানে আলোচনা হয় নাকি এখানে পড়ালেখা হইতেছে কেউ যদি হিসাবরত অবস্থায় থাকে তাকে সালাম দিবা না কেউ যদি উজু অবস্থায় থাকে তাকে সালাম দিবা না কেউ যদি এস্তেঞ্জা করা অবস্থায় থাকে টয়লেট ফোরসা পায়খানা করা অবস্থায় থাকে তাকে সালাম দিবা না কেউ যদি কথাবার্তায় লিপ্ত থাকে তাকেও সালাম দিবা না বুঝো নাই কেউ যদি ফ্রি থাকে তাকে সালাম দিবা বুঝতে পারছো এগুলা খেয়াল রাখবো অনেকে আছে উজু করে একজনে তার ভিতরে সালাম দেয় বুঝো নাই তো মনে করো একজনে কে যেন ওই দিন না উজু করতেছি সালাম দিয়েছে তখন মনে মনে ভাবতেছি না জানার কারণে কত কিছু যদি জানতো তাহলে কি সালাম দিত খাওয়ার সময় সালাম দিতে হয় না খাওয়ার সময় কি করতে হয় না খাবারের সময় সালাম এখন এই খাই তুই আইসো যেখানে সালাম দেশ নেই হুজুরে বসে রয়েছে দেখে না আসলে কি এটা আদব না বেয়াদব বেয়াদব না আর কি এটা এটা আদব না এটা তোমার সালামের সময় সালাম দিতে হয় না যে বলবে যে সালামের সময় সালাম দিতে খাবারের সময় সালাম দিতে হয় স্টেন্দার সময় সালাম দিতে হয় সেটা ভালো না তার কথাই ঠিক নেই তুমি তোমার মতো চলবা ঠিক আছে অর্থাৎ সব জায়গায় সর্বক্ষেত্রে সর্বাবস্থায় কি করতে হবে সালাম দিতে হবে যাদেরকে সালাম দেওয়া নিষেধ তাদেরকে দিবা না ঠিক আছে দাঁড়িয়েওয়ালা যারা আছে এদেরকে সালাম দিবা বুঝতে পারছো মাথায় টুপি আছে যাদের এদেরকে সালাম দিবা আর যাদেরকে চিনো দাড়ি ছাড়া তাদেরকেও সালাম দিও এরপরে হইলো মুসাফা দেখা হইলে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী তোমাদের মাদ্রাসার কারোর সাথে দেখা হলে কি হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত মুসাফা করবা আরো বেশি কাছের হলে ঘনিষ্ঠ হলে কি করবা মহানাকা করবা আর দোয়া করবা আল্লাহ জিদ মহাব্বাতি ঠিক আছে লিল্লাহি আমাদের ভালোবাসা কার জন্য আল্লাহ তালার জন্য তো এগুলা খুব খেয়াল রাখবা তারপরে আরো কিছু বিষয় আছে যেমন খাওয়ার সময় যে বিষয়গুলা খাওয়ার যে তরিকাগুলো আছে দস্তর খানা খাওয়া খাইতে হবে উভয় হাতের কবজি পর্যন্ত ধুইবা যদি সম্ভব হয় উভয় হাতের কবজি পর্যন্ত ধুইয়া নিবা খানার শুরুতে উচ্চস্বরে বিসমিল্লা পড়বা ডান হাতে খানা খাইবা মজলিসে বড় বা সম্মানিত ব্যক্তি দ্বারা খানা শুরু করানো করতে হয় মজলিসে মানে তুমি যেখানে খাইতেছো মনে করো আজকে দাওয়াতে যাইবা এটা একটা মজলিস এইখানে আগে যারা বড় এই বড়দের থেকে খানা কি করতে হয় খানা খাওয়া শুরু করতে হয় তারপরে একই রকম খানা হইলে নিজের সম্মুখ হইতে খাওয়া মানে সবা একই রকম খাওয়া খাবার হইলে মনে করো তোমার সাম একটা প্লেটে খাবার দিছে তখন খাবারের প্লেটের সামনে থেকে খাওয়া ওই সাম ওই পিছন থেকে না খাওয়া ঠিক আছে কথা বলে নাই বুঝছো তোমার দিক থেকে খাইবা তারপরে হইল কোনো লোকমা পড়িয়া গেলে উঠাইয়া খাওয়া কোনো লোকমা পড়িয়া গেছে উঠাইয়া খাওয়া ঠিক আছে তারপরে ঠেস লাগাইয়া না খাওয়া অনেকে আছে ঠেস দিয়া খায় হাতে এরকম নিয়ে হাতে প্লেট নিয়ে তার কেনে খায় এরকম খাওয়া ঠিক না আদবের খেলাফ খানার মধ্যে কোনো দোষ বাহির না করা তুমি একটা ময়লা দেখছো চুল দেখছো অথবা একটা পোকা পিঁপড়া দেখছো তখন তুমি কি বলবা যে এই মিছিল দিবা খাবার ভিতরে পোকা পাইছি পোকা পাইছি পোকা পাইছি এই খাবার ভিতরে চুল পাইছি চুল পাইছি এরকম না এটা আদব না তুমি যদি দেখো যে একেবারে খারাপ তাহলে ওইটা সরাই দিবা আর যদি দেখা যে একেবারে খাবারের মতো না আস্তে রাইখা উঠে যাবা রাইখা কি হয়ে যাবা উঠে যাবা কাউরে এই উঠছে কেন বলবা না যে খাবারের ভিতর চুল বা একটা ফোকা বলবা না অথবা বলবো যে আমাকে এই ভাতগুলা রাইখা অন্য ভাত দেন কেন সমস্যা আছে দেন কোনো কি সমস্যা দরকার নেই রাখেন বোঝো নাই তার মানে এটা পরে হয়তো যারা যদি প্রয়োজন হয় বললাম এটা হলো খাবারের আদব খাবারের কোনো দোষ বাহির না করা খাবারের লবণ আছে লবণ কমেছে ইস খাবারের লবণ কম দূর এই খাওয়া যায় হুম দূর খালি করতে করতে মানে মেজাজ গরম করে হলে এরকম করা ঠিক না লবণ বেশি হইল হ্যাঁ খাওয়া যায় খালি ভাতে লবণ দেয় থেত তরকারি লবণ দেয় এরকম খাওয়া যায় এগুলো করা ঠিক করা ঠিক না অর্থাৎ খানার ভিতরে কোনো দোষ বাহির না করা কথা বুঝতো জুতা খুলিয়া খানা খাওয়া মানে এমন জায়গায় খাবার দিছে মনে করে এখন জুতা নিয়েই বাহিরে খাবার দিছে অনেক সময় হয় না পরিস্থিতি হয় তখন জুতা খুলিয়া খানা খাওয়া ঠিক আছে তারপরে শূন্য তরিকা বসিয়া আর সামনের দিক সামান্য ঝুঁকি ঝুঁকি হইয়া খাওয়া শূন্য তরিকা তিন শূন্য তরিকা কি বসার আদব কয়টা তিনটা তিন তরিকার যে কোনো একটা তরিকা বসিয়া খাবার খাওয়া খাওয়ার পরে দোয়া পড়া ঠিক আছে খাওয়ার শুরুতে দেওয়ার পর ওস্তা দস্তরখানায় উঠানোর পরে নিজে উঠা দস্তরখানা আগে উঠানো তারপরে নিজে উঠা তারপরে খাওয়ার পর উভয় হাত ধোয়া খাওয়ার সময় একেবারে চুপ না থাকা অনেক সময় একেবারে খালি চুপচাপ করিয়া খায়া ওঠে এরকম না একত্রে বসিয়া খানা খাওয়া খাওয়ার পর কুলি করা আল্লাহর নেয়ামত মনে করিয়া খানা খাওয়া তুমি খানা খাইবা খাবার খাইবা তখন কি মনে করবা এটা আল্লাহর নেয়ামত আমি আল্লাহর নেয়ামত দিছি বুঝতে পারছো এরপরে পথে বা রাস্তায় চলাচলের জন্য দাঁড়াও না কেন রাস্তায় চলাচলের যে মাসনুন তরিকা খেয়াল রাখো নিচের দিকে দৃষ্টি রাখিয়া চলা রাস্তায় ডান পার্শ্ব দিয়া চলা বিনয়ের সহিত আর কি আস্তে নরম ভাবে চলা ধীর গতিতে চলা আস্তে আস্তে চলা বিনয়ের সতী খুব ভদ্রতার সহকারে চলা সামনের দিকে ঝুঁকিয়া ঝুঁকিয়া চলা পথের কষ্টদায়ক বস্তু সরিয়া ফেলা বুঝতে পারছো পথে যদি কোনো কষ্টদায়ক বস্তু থাকে সেগুলা কি করা সরাইয়া ফেলা মাওলা ফাকির জিকিরে ফিকিরে পথ চলা যখন তুমি চলবা তখন কি করবা জিকিরে ফিকিরে চলবা জিকিরে ফিকিরে চলবা জিকির আর ফিকির দুইটা একসাথে জিকিরও করবা চিন্তাও করবা আল্লাহর নিয়ামত কত সুন্দর ঠিক আছে এরকম কাহকে রাস্তা হইতে সরাইয়া না চলা কাহকে রাস্তা হইতে সরাইয়া একজনে যাইতেছে তুমি ধাক্কা দিয়ে সর সামনে দিয়ে চলে গেলে এরকম না একজনে আছে রাস্তায় তুমি সাইড দিয়ে সরিয়া চলে যাবা ও তাকে সরাই তুমি যাইবে না বুঝো নাই এরকম না খেয়াল করবে এগুলা আগত মুসলমানকে সালাম দাও কাউকে দেখা হয়েছে তখন কি করতে হবে সালাম দিতে হবে কাউকে দেখার পরে কি করতে হবে সালাম দিতে হবে এগুলা সব সময় খেয়াল রাখবা এই আদব পরিষ্কার পরিচ্ছন্নতা এগুলা যদি আমরা সর্ব অবস্থা আল্লাহ তালা রাজি খুশি নিয়ে আমাদের চিন্তা ভাবনা করে আমরা পথ চলতে পারি তাহলে আল্লাহ তালা আমাদের উপরে সন্তুষ্টি অর্জন সন্তুষ্ট থাকবেন খুশি থাকবেন আর যদি বিশ্ব প্রতিপালক যিনি বর্তমান এই এই দুনিয়ার কেয়ামত পর্যন্ত এই দুনিয়ার পরিচালক এবং পরকালের মালিক তিনি যদি রাজি খুশি থাকেন তাহলে আমাদের আর কোনো ভয় আছে দুনিয়াতেও ভয় নাই আখেরাতেও ভয় নাই ভয়ের কোনো কারণ নাই যে কোনো কিছু আমরা চাইব কার কাছে আল্লাহর কাছে আমরা দুনিয়ার আর কারো কাছে চাইব নাকি দুনিয়ার কাছে দুনিয়ার কারো কাছে চাইব ওই যে কি তোমরা একটা সরা পড়ছো না কি জানো লোকের পিছে ঘুরিও না ধন্তার সাথে সাহায্য চাও খোদার কাছে ঘুরিও না লোকের পিছে কত সুন্দর কথা না এই যে তোমরা পিটি করবা না পিটির সময় এগুলা এই সরাগুলা বলবা বুঝছো সরাগুলা বেশি বেশি প্র্যাকটিস করবা কথাগুলো অনেক সুন্দর সুন্দর ফুলের মতো পবিত্র গর্বমদের চরিত্র চুপ থাকলে নবীর বাণী শোনো সবে চুপ থাকলে মুক্তি পাবে পাপ পাপ করলে তহবা করো তহবাকারী সবার বল এই বাণীগুলো উপদেশমূলক বাণী অতএব এগুলা পরে বেশি বেশি পাঠ করবা ঠিক আছে কথা বলে না এই কথাগুলা বলার উদ্দেশ্য কি না মানার জন্য নাকি আরো বেশি খারাপ করার মানে উল্টা পাল্টা চলার জন্য মানার জন্য কিসের জন্য মাইনাস আলফা সব সময় এই জন্য তো আল্লাহ রব্বুল আলমিনের সবসময় নিয়ামত রহমাতের দিকে আমরা সবসময় স্মরণ রাখবো আল্লাহ তালাকে সবসময় স্মরণ রেখে তারপরে চলাফেরা করবো নাকি দুনিয়ার কোনো মানুষের পিছে আমরা ঘুরব না আল্লাহর রহমত চাইব যে কোনোকে পড়ালেখা হোক শক্তি হোক সর্ব অবস্থায় আল্লাহ তালার হুকুম মানতে হবে নাকি শুধু নামাজ পড়লেই হবে এরকম এরকম না নামাজও পড়তে হবে খেতে খেতে খেতেও আল্লাহকে স্মরণ করতে হবে শুইতে গেলেও আল্লাহকে স্মরণ করতে হবে দাঁড়ানো অবস্থায় বসা অবস্থায় যেই অবস্থায় থাকে হাঁটা অবস্থায় কথা বলা অবস্থায় চুপ থাকা অবস্থায় সর্ব অবস্থায় কি করতে হবে আল্লাহকে স্মরণে রাখতে হবে আল্লাহ আমাকে দেখতেছেন এই কথা মনে মনে রাখতে হবে নাকি যদি আমরা করতে পারি এরকম চলতে পারি থাকতে পারি তাহলে আমাদের সফলতা আসবে